আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসালিন ওয়ালা আলহি ওয়াসাহবিহি আজমাইন আবাদ প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রমদানের তিরিশ আসরের আজকের আয়োজনে ইউনিভার্সাল ভিশনের এই অনন্য আয়োজন আপনাদেরই জন্য আপনাদের রমজানে যাতে আপনারা সুন্দরভাবে আল্লাহকে সন্তুষ্ট করে নিজের দুনিয়া আখেরাতকে ধন্য করতে পারেন আমরাও সেই সাথে নিজেদের দুনিয়া আখেরাতকে ধন্য করতে পারি সেজন্যই আজকের এই আয়োজন প্রিয় দর্শক আমরা কালেমায় শাহাদাতের মর্মকথা পর্ব এক দুই তিন আমরা বিগত দিনগুলোতে আপনাদেরকে উপহার দিয়েছিলাম আজকে পর্ব চার কালেমায় শাহাদাতের মর্মকথা পর্ব চার নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আল্লাহ তালার কাছে প্রার্থনা যাতে তিনি সুন্দর তৌফিক দিয়ে ধন্য করেন আজকে আসলে কালেমায় শাহাদাত বা সাক্ষ্যের কালেমা শপথের কালেমা শপথ বাক্য স্বীকৃতির বাক্য আমরা আসলে কি স্বীকৃতি দিচ্ছি কি নিয়ে শপথ করছি কি সাক্ষ্য দিচ্ছি এই কালেমার মধ্যে সেটা তো জানার বিষয় অনুধাবন করার বিষয় বুঝার বিষয় সেটা যদি আমরা না বুঝি তাহলে বাস্তব জীবনের সাথে আমাদের এই কালেমার পদে পদে সংঘর্ষ বাঁধবে যেটা এখন আমাদের প্র্যাকটিসিং জীবনে আমরা দেখছি এই সংঘর্ষ কালেমার সাথে আমাদের হচ্ছে কালেমার দাবি যদি আমরা পূরণ করতে না পারি তার মর্ম বুঝে তাহলে এই কালেমা দিয়ে কে আমাদের ময়দানে হয়তো আমরা উপকৃত হতে পারবো না সেজন্যই কালেমার এই বিষয়গুলি আমাদের জানতে হবে আজকে আমরা কালেমার শর্তগুলো কালেমায় শাহাদাতের শর্তগুলো নিয়ে আজকের আসরে আলোচনা করব ইনশাআল্লাহ কোরআনায় ঘেটে কালেমার মোটামুটি ষাটটি শর্ত আমরা পাচ্ছি সেই ষাটটি শর্তের একটি হল আল এলম দ্বিতীয়টি হল আল ইয়াকিন তৃতীয়টি হল আল কবুল চতুর্থ হল আল এখলাস পঞ্চম হল আল এজান ষষ্ঠ হল আল মাহাব্বা এবং সপ্তম হল আসেদক অষ্টম সত্য হিসেবেও কেউ কেউ আরেকটি বিষয় নিয়ে এসেছেন যাই হোক আমরা আজকে সাতটি বিষয় নিয়ে আলোচনা করব কালেমার যেই সাতটি শর্ত কালেমায় শাহাদাতের শর্ত বলা হয় এমন কিছু অপরিহার্য বিষয়কে যার উপরে শর্তকৃত জিনিসটি নির্ভর করে এই শর্তগুলোর কোনো একটি যদি বাতিল হয়ে যায় তাহলে শর্তকৃত জিনিসটিও বাতিল হয়ে যেতে পারে যেমন সালাতের জন্য শর্ত হলো অজু অজু যদি বাতিল হয়ে যায় তাহলে সালাদ বাতিল হয়ে যাবে কালিমায় তাইবা কালিমায় শাহাদাতের এ ধরনের কিছু শর্ত আছে সেই শর্তগুলো প্রথমেই আমরা নিয়ে আসছি আল এল অর্থাৎ কালেমার অর্থ সম্পর্কে জানা লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্ম কি লা ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে দুনিয়ার সব সৃষ্টির লুহিয়ত তাদের প্রভুত্ব তাদের কর্তৃত্ব নস্বাত হয়ে যায় এজন্য এই কালেমাটি বলতে পৃথিবীর কোনো কর্তৃত্ববাদী আল্লাদ্রোহী কখনো রাজি হয়নি ফেরাউন রাজি হয়নি নমরুদ রাজি হয়নি নবী সাল্লা সাল্লামের যুগের ফেরাউন আবু জাহাল সেও রাজি হয়নি কারণ সে মর্ম বুঝত যে এই কালেমা স্বীকার করার সাথে সাথে পরিপূর্ণভাবে আল্লাহ তালার অনুগত বন্দা হয়ে যেতে হবে নিজের নফস নিজের ব্যক্তির আর কোনো কর্তৃত্ব এখানে চলবে না এই জন্যই তারা কালেমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল তাদের সর্বশক্তি নিয়ে প্রিয় দর্শক কালেমার প্রথম শর্ত হল আলা এলম এলম শব্দটি জাহালের বিপরীত মূর্খতার বিপরীত অর্থাৎ যিনি কালেমা পড়বেন কালেমার বিষয়ে তার মূর্খতা অগ্রহণযোগ্য কালেমা সম্পর্কে তাকে অবশ্যই জ্ঞানী হতে হবে সে কি বলছে এই এলমের শর্ত সম্পর্কে আল্লাহ বলেছেন সুরায় জখরুফ আয়াত নম্বর ছিয়াশি ওলা ইমলিকুল্লাজিনা يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون মুশিকরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে যাদের কাছে তারা প্রার্থনা জানায় সাফাহাতের আশায় আসলে তারা কেউই সাফাহাতের মালিক নন সাফাহাত করতে পারবে ইল্লামান শাহিদ আবিল হাক্কি ওই ব্যক্তি যে হকের সাক্ষ্য দেয় লাহা ইল্লাহর সাক্ষ্য দেয় ওহুমিয়া আলামুন এই অবস্থায় যে সে জানে সে কি বিষয়ে সাক্ষ্য দিচ্ছে এখানে আল্লাহ তালা জানা অবস্থায় এলম থাকা অবস্থায় কালেমায় শাহাদার সাক্ষ্যের কথা বলছেন এখন একজন আসাদু আল্লাহ ইহ বলল আবার পাশাপাশি সে তাবিজ ইউজ করলো তাবিজের উপরে সে নির্ভর করলো যে তাবিজ আমাকে পরীক্ষা পাশ করিয়ে দেবে তাবিজ আমার স্বাস্থ্য ভালো করিয়ে দেবে আমার রোগ ভালো করে দেবে এই তাবিজ সাথে থাকলে কোনো শত্রু আমাকে আক্রমণ করতে পারবে না তাবিজের উপর নির্ভর করলো তাহলে বোঝা গেল সে কালেমায় শাহাদার মর্মই বুঝেনি কালেমা শাহাদার মর্মের মধ্যে তো এটা আছে যে পরিপূর্ণভাবে তাকে নির্ভর করতে হবে এক আল্লাহর উপর এমন কোন উপকরণ আল্লাহ যেটাকে মুক্তির উপকরণ হিসেবে ঘোষণা দেননি এমন কোন উপায় উপকরণের উপরে সে যদি ট্রাস্ট রাখে তাওয়াক্কুল রাখে আল্লাহকে বাদ দিয়ে তাহলে তার শাহাদার কালেমা বাতিল হয়ে যায় কালেমায় শাহাদার সাক্ষ্য দিল আবার কবরে গিয়ে সেজদাও দিল অথচ কালেমায় শাহাদার সাক্ষ্যের দাবি হলো সে সেজদা করবে একমাত্র আল্লাহকে তোমরা চন্দ্র সূর্যকে সেজদা না করে এক আল্লাহকে সেজদা করো যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করেছে আসলে এজন্য ইল্লামান শাহিদ আবিল হাক্কে আলামুন কালেমা শাহাদার সাক্ষ্য দেবে এই অবস্থায় যে সে জানে সে কালেমা শাহাদার মর্ম কি কি বিষয়ে সে সাক্ষ্য দিচ্ছে অতএব কালেমা শাহাদার সাক্ষ্য দিলেই হবে না এই সম্পর্কে তাকে এলম অর্জন করতে হবে যে এই কালেমা শাহাদার মর্ম কি সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন ফালাম আন্নহু ইলাহা তুমি লাহা ইল্লাহ এলম অর্জন করো এর নলেজ অর্জন করো এর ভাব কি এর ভিতরে কি বলা হচ্ছে সে সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করো অতএব ইলাহা ইল্লাহর এলম অর্জন করা এই কালে আমার সাক্ষ্যদাতার উপরে ফরজ সহি মুসলিমে একটি হাদিস রয়েছে ইমান পর্বে মান জান্না যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এই অবস্থা এই অবস্থায় যে সে জানে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তাহলে দাখাল আল জান্না সে জান্নাতে প্রবেশ করবে তাহলে লাইলাহিল্লার এলম নিয়ে যদি কবরে যেতে পারে তাহলে সে জান্নাতে যাবে অতএব লাইলাহ ইল্লাহর প্রথম শর্ত হলো এই কালেমা সম্পর্কে জেনে বুঝে এর সাক্ষ্য দিতে হবে না হলে সে কালেমাও বলবে আবার কালেমা বিধ্বংসী যে শির সে শিরকে সে করবে করে কালেমাকে নষ্ট করে দেবে আখেরাতে কোনোই লাভ হবে না তার আল্লাহ বলেছেন সুরা মায়েদের পাঁচ নম্বর আয়াতে ওমাইয়াকফুর বিল ইমানি ফকদ হাবে তো আমালু ইমানের সাথে যে কুফরি করবে অর্থাৎ ইমান আনার পরে যদি সে আবার কুফরি করে ফাকদ হাবে তো আমালু তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে অহু আফিল্লা খেরাতে মিনাল খোয়াসিরিন সে পরকালে ধ্বংসপ্রাপ্তদের কথারভুক্ত হয়ে যাবে প্রিয় কালেমা দ্বিতীয় শর্ত হল আল ইয়াকিন অর্থাৎ কালিমায় শাহাদা আসাদু আল্লাহ আমি শপথ করছি যে আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নেই যার সামনে আমি বিনয় ভরে কাদামাটির মতো কোমল নরম হয়ে যাব তার অনুগত হয়ে যাব তার দাস দাসী হয়ে যাব এমন তো তিনি আল্লাহ ছাড়া আর কেউ নেই এই সাক্ষ্যের দ্বিতীয় শর্ত হল আলিয়াকিন অর্থাৎ এটা বলার পরে আর কোনো দোদুল্যমানতা থাকবে না ঘড়ির পেন্ডুলামের মতো একবার এদিকে একবার ওইদিকে এইভাবে নড়াছড়া হবে না হৃদয় জগতে আল্লাহকে বিশ্বাস করেছি করেছি এবার আমাকে জ্বালিয়ে ফেলা হোক আমার শিরোচ্ছেদ করে ফেলা হোক কিছু যায় আসে না এই বিশ্বাস থেকে সামান্য বিচলিত হব না টলব না এই নিটল বিশ্বাস অবিচল বিশ্বাস আনতে পারলে সেই বিশ্বাসই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একই শব্দটি বলা হয় আলমা উল ইয়াকিন নিটল পানি গভীর কোনো জলাশয়ের পানি যে পানির মধ্যে কোনো টল নেই সেটাকে বলা হয় মা উনি ইয়াকিন ঠিক যে বিশ্বাসের মধ্যে কোনো দোদুল্যমানতা নেই নড়াচড়া নেই সন্দেহ আসে না যেমন সুরাল হুজুরাতের পনেরো নম্বর আয়তায় আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি মুমিন তো তারাই যারা আল্লাহ আল্লাহর রাসুলের প্রতি বিশ্বাস করেছে তাবু তারপর আর কোনদিন সন্দেহ পোষণ করেনি কোন অস্থিরতার হৃদয় আসেনি মোনাফেকের মতো হয়নি যে একবার ইমানের আলো নিভে আবার জলে আবার জলে আবার নিভে এমনটা হয়নি অতএব কালিমায় সাদার জন্য দ্বিতীয় শর্ত হলো আলিয়া কিন যেমন আল্লাহ বলেছেন অবিল আখিরাতে হুম ইউ কিনুন পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাস পোষণ করে যে বিশ্বাসে কোনো টল নেই কোনো সন্দেহ নেই কোনো তারাদ্দুত অস্থিরতা নেই একেবারে স্থির বিশ্বাস কালেমার প্রতি আনা এটা সাধনার বিষয় কালেমাকে নিয়ে সাধনা করতে করতে এমন পর্যায়ে মানুষ চলে যেতে পারে কালেমায় শাহাদাতের তৃতীয় শর্ত হল আল কবুল কবুল মানে কালেমাকে আমি কবুল করলাম আর কখনো প্রত্যাখ্যান করব না এর সকল দাবি গ্রহণ করলাম কখনো কোনো দাবি আমি অস্বীকার করব না যেমন বিয়ের অনুষ্ঠানে যখন একজন পাত্র কোনো পাত্রকে কবুল করে কবুলের অর্থ হয় আমি তাকে কবুল করলাম অর্থাৎ তার ভরণ তার পোষণ তার চিকিৎসা তার আবাসন তার জীবনে যা লাগবে কোনোটা আমি প্রত্যাখ্যান করব না সবই গ্রহণ করলাম কালেমাকে কবুল করার অর্থ হলো এই কালেমার যত দাবি আছে তার যত অধিকার আছে আমি তার কোনোটাই আর অস্বীকার করতে পারবো না কালেমাকে কবুল করে নিয়েছি একজন স্ত্রীকে যেমন কবুল করলে তার সব দিতে হয় কালেমাকে কবুল করে নেওয়ার পর কালেমার সব দিতে হবে কালেমার দাবি সালাদ পড়া সালাদ দিতে হবে কালেমার দাবি জাকাত দেয়া জাকাত দিতে হবে কালেমার দাবি সিয়াম পালন করা সিয়াম পালন করতে হবে কালেমার দাবি কালেমার যে অর্থনীতি আছে সেটা পালন করা সেটা পালন করতে হবে কালেমার যে সমাজনীতি সেটা পালন করতে হবে কালেমার যে চারিত্রিক নীতি আছে কালেমার যত নীতি আছে সমস্ত নীতিকে আমি কবুল করব কোথাও আর অস্বীকার করতে পারবো না সুরানিসার পঁয়ষট্টি নম্বর আয়তালা তাই বলেছেন ফলা অরব্বিকালা মিনুন তোমার রবের কসম করে বলছি তারা তো মুমিন হতে পারবে না হাত্তাই হাক্কে মুকাশ ফিমা না হোম যাবৎ তারা বিচারক মানে তোমাকে তাদের ঝগড়া বিবাদের সকল বিষয়ে সুম্মালা এজিদুফি ফুসিহিম মিম্মা তারপর তুমি যে বিচার দিলে সে বিচার বিষয়ে তারা অন্তরে বোধ করতে পারবে পরিপূর্ণভাবে সেটা মেনে নিতে হবে মাসালুমা বা আসানি আল্লাহ বিহি মিনাল হুদা والعلم كمثل الغيث الكثير أصاب أرضا فكانت منها نقية قبلت الماء আল্লাহ তালা আমাকে যে এলম যে হেদায়ত নিয়ে প্রেরণ করেছেন তার উদাহরণ হলো মুসুল ধারার বৃষ্টি যে বৃষ্টি কোনো জমিনে বর্ষিত হয়েছে সে জমিনের এক প্রকার জমিন রয়েছে সেখানে কাবেলাতিল মা এরা জমিন পানিকে কবুল করেছে পানিকে জায়গা দিয়েছে পানিকে ফসল উৎপন্ন করতে দিয়েছে তৃণলতা উৎপন্ন করতে দিয়েছে তাহলে মাটি পানিকে কবুল করেছে গ্রহণ করেছে এরকম আমার হৃদয় কালেমাকে কবুল করতে হবে কালেমাকে জায়গা করে দিতে হবে তার কাজ করার জন্য তার দাবি পূরণের জন্য সে তার আলোকে আমাকে কিভাবে গড়বে এই জন্য তাকে আমি কবুল করে নিতে হবে কালেমার কালেমা শাহাদাতের চতুর্থ শর্ত হলো আল এখলাস আল মুনাফি লিসির্ক অর্থাৎ মুখলিস হতে হবে কালেমা যিনি পড়েছেন কালেমার মর্ম তার দাবি তার শিক্ষার বিষয়ে কোনো সৃষ্টির দিকে কোনো ভ্রুক্ষেপ তিনি করতে পারবেন না সমগ্র সৃষ্টি একদিকে কালেমা একদিকে সৃষ্টি জগৎকে একেবারে ডিনায় করে তোয়াক্কাহীন হয়ে একমাত্র কালেমামুখী হবেন আল্লাহমুখী হয়ে যাবেন বাস কালেমা যা বলবে তা মানুষ যা বলবে তা নয় সারা বিশ্ব একদিকে কালেমা একদিকে এরকম এখলাস আল্লাহ আলিল্লাহিদ্দিনুল খালেস সুরাজুমারের তিন নম্বরে আল্লাহ বলেছেন জেনে রাখো শিরিক মুক্ত সৃষ্টি জগতের কারো পার্টনারশিপ মুক্ত অংশীদারিত্ব মুক্ত এবাদত ধার্মিকতা একমাত্র আল্লাহর জন্য ওমা অমিরু ইল্লা আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন সুর আলবাইনার পাঁচ নম্বর আয়ত বলেছেন মানুষকে তো অন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি এছাড়া যে তারা এবাদত করবে আল্লাহর তার জন্য দিনকে এবাদতকে পরিপূর্ণ শিরিক মুক্ত করে তাহলে কালেমা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এখলাসের শর্তে শিরিক মুক্ত করার স্বার্থে সৃষ্টি জগৎ থেকে একেবারে বিমুখ হয়ে আল্লাহর অভিমুখী হওয়ার স্বার্থে পাছে লোকে কিছু বলে মানুষ কি বলবে না বলবে সে তো অকা করে চলতে গেলে কালেমার দাবি পূরণ করতে পারবে না কেউই অতএব কালেমা চতুর্থ শর্ত হলে আল এখলাস কালেমার পঞ্চম শর্ত হল আল মহাব্বা কালেমার ভালোবাসায় নিজেকে বিনিয়োগ করে ফেলতে হবে সোরাল বকার একশো পঁয়ষট্টি নম্বর আয়তাল্লাহ বলেছেন আন্ধাদা কিছু মানুষ রয়েছে তারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমতুল্য কিছু জিনিস গ্রহণ করে বাতিল মাহবুদকে গ্রহণ করে যাদের তারা আল্লাহর মতো ভালোবাসে আল্লাহর সমান ভালোবাসে আপনার স্ত্রীকে যদি আল্লাহর সমান ভালোবাসা দেন কাউকে যদি আল্লাহর সমান আই লাভ ইউ আপনি বলেন তাহলে তো সিরকে আকবর হয়ে গেল কালেমা বাঞ্চাল হয়ে গেল আল্লাহ বলছেন মানু আসাধ্য হুব্বাল্লিল্লা যারা মুমিন তাদের ভালোবাসা আল্লাহর জন্য সবচেয়ে কঠিন কালেমার জন্য সর্বাধিক কঠিন ভালোবাসা দিয়ে কালেমাকে বরণ করতে হবে এটা কালেমার পঞ্চম শর্ত ষষ্ঠ শর্ত হল অর্থাৎ যা বলেছি মুখে যা বাস্তবে তা জীবনের প্র্যাকটিসিং সকল ক্ষেত্রে আমি কালেমার দাবি পূরণ করে আমি চলব কালেমা বলবে সুদ হারাম আমি বলবো হ্যাঁ এটা হারাম জীবন থেকে বাদ দিলাম কালেমা বলবে কালেমার দাবি ব্যবচার করা যাবে না এটা বাদ কালেমার দাবি ঘুষ খাওয়া যাবে না ঘুষ বাদ কালেমার দাবি বেহিজাব চলা যাবে না হিজাববিহীন চলা যাবে না হিজাববিহীন জীবন বাদ কালেমা বলবে কোন ক্ষেত্রেই কোনো কুফরি নেফাকি করা যাবে না কুফুর নেফাক বাদ এইভাবে কালেমার যেই দাবি আছে সেটাকে সত্যে বাস্তবায়ন করতে হবে আল্লাহ বলেছেন হাজা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সাদকুহুম একশো নিরানব্বই নম্বর আয়া সুর আল ইমরানের আল্লাহ বলছেন এই দিনটি কেয়ামতের দিনটি এমন দিন সত্যবাদীদেরকে তাদের সত্যতা আজকে উপকৃত করবে কালেমার সপ্তম সত্য শর্ত হলে আত্মাহ কালেমার আনুগত্য করা আল্লাহ বলেছেন অমাইয়ুত ইল্লাহ রসুল যে আল্লাহর আল্লাহ রসুলের আনুগত্য করবে সে তো তাদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন অন্যত্র বলেছেন যে আল্লাহ আল্লাহ রসুলের যে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবে সে তো বিরাট সফলতা লাভ করবে নবীজি বলেছেন ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো হাইসুমা কিদা ইনকাদ যেখানে তাকে বেঁধে রাখা হবে সেখানেই আবদ্ধ থাকবে মমিন হলো নাকে রশি লাগানো আল্লাহর বান্দা যেদিকে নেবে সেদিকে যাবে না তয়না তার কথা হলো শুনলাম আর মানলাম বাস এটা কালেমার সপ্তম শর্ত এই শর্তগুলো পালন করেই কালেমাকে বরণ করে নিতে হবে তাহলে এই কালেমা দিয়ে জান্নাতের তালা খুলবে এটা কালেমার দাঁত এই সাতটি দাঁত রক্ষা করতে হবে প্রিয় দর্শক রমজানের এই আসরে আমরা কালেমায় শাহাদা এর এই চতুর্থ পর্ব আপনাদের সামনে উপস্থাপন করলাম যেহেতু কালামের শাহাদাত বেশি বেশি বলার জন্য রোজাদারকে নির্দেশ করা হয়েছে আল্লাহকে খুশি করার জন্য এই জন্য শাহাদাকে বুঝেই যাতে আমরা দিতে পারি সেই জন্য আমাদের আয়োজন আল্লাহ তালা এটি কবুল করুন সুবাহানকাল্লাহামদিকাশাদুল্লাহ আস্তাকুরুকাত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত